নিয়মিত দর্শ আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজকে বাবু সবর ধৈর্যের অধ্যায় তৃতীয় নম্বর হাদিস থেকে আলোচনা শুরু হবে আমি সকল দর্শক মণ্ডলীকে উক্ত দরসটি শোনার জন্য আন্তরিকভাবে তাদের কাছে আমি আহ্বান করছি যেন আপনারা সকলেই এই আলোচনাটি শুনে উপকৃত হওয়ার চেষ্টা করবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক যেন আমাকে এই দর্শে হাদিসটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যে হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি এই ওয়ান আনাসিন عنه قال لما কল النبي صلى নবী عليه وسلم জালা মালিক তিনি বলেন যখন আল্লাহ নবী সাল্লাম অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন জালা ইয়াতাগাহুল মৃত্যুর কষ্ট যখন ওনাকে দুর্বল করে দিয়েছে ফকালত ফাতেমা তো রাজি আল্লাহ আন তখন ফাতেমা ওনার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি বললেন ওয়া কারবা আবাতা হাই কষ্ট আয় আব্বা কতই না কষ্ট হচ্ছে ফকাল আল্লাহ নবী সাল্লাম এই শব্দটি শুনে বললেন লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়ম তোমার পিতার উপর আজকের পর আর কোনো কষ্ট হবে না ফালাম্মা মাত যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এন্তেকাল করলেন কালাত তখন ফাতেমা বললেন ইয়া আবাতা আজাবারব্বান্দা আয় আফসোস ইয়া আবাতা হে আব্বাজান আজাবা রব্বান্দা হে আব্বাজান আপনি আপনার রবের আপনার প্রতিপালকের ডাকের আপনি সাড়া দিয়েছেন ইয়া আবাতা জান্নাতুল ফিরদৌসিমা ওয়া হে আমার পিতাজান হে আব্বাজান জান্নাতুল ফেরদাউস আপনার হবে ঠিকানা ফালাম্মা দুফিনা যখন আল্লাহ নবী সাল্লামকে যখন দাফন করা হলো কলাত ফাতেমা তরাজি আল্লাহ আনহা তখন ফাতেমা রাজি আল্লাহ তালানহা তিনি বললেন হে মুসলিম জাতি সকল তোমাদের দ্বারা এটা কিভাবে সম্ভব হলো যে আল্লাহ নবী সাল্লামের জিসিম মুবারকের উপর তোমরা মাটি দেওয়া তোমাদের জন্য কিভাবে এটা সম্ভব হলো হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিস থেকে যে বিষয়টি আমরা শিখতে পারবো সেটা হলেই বা জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লামের নিকটে যখন মৃত্যু এসেছে তখন সে মৃত্যুর বেদনা তিনাকেও অনেক বেধিত করেছে তাহলে যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর সবচেয়ে বড় মাহবুব বান্দা তাহলে তিনার মৃত্যুর সময় এত কষ্ট আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাম অন্য একটি বর্ণনা বলেছেন নিশ্চয় মৃত্যুর একটি বেদনা আছে মৃত্যুর একটি বেদনা আছে তাহলে মানুষের কাছে যখন মৃত্যু আসে তাহলে সে মৃত্যুর একটি কষ্ট আল্লাহ নবী সাল্লাম তিনি পর্যন্ত কষ্ট অনুভব করতে হয়েছে তাহলে সেখানে আমরা যারা আছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সময় যেন হেফাজত করেন তো মানুষ যেহেতু আর মানুষ হিসাবে পিতা এবং সন্তানের মাঝে যে মহব্বত এবং ভালোবাসা মহব্বত এবং ভালোবাসা তার এটাই তাকা যায় এবং এটাই মানুষের স্বভাব যে পিতাকে যখন বাপকে যখন সে কোনো কষ্টে দেখবে তখন তাকে কষ্ট এবং আফসোস হয় তো ফাতেমা রাজি আল্লাহ তালানহা আল্লাহ নবী সাল্লামের কষ্ট দেখে তিনি আশ্চর্য হয়ে বললেন যে হায় আব্বাজান যে আপনার কতই না কষ্ট হচ্ছে কিন্তু এমতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাম ওনাকে যে কথায় সান্ত্বনা দিলেন যে ফাতেমা তোমার আব্বার কষ্ট হচ্ছে এই একবারই এরপরে দ্বিতীয়বার আর কোনো দিন তার কাছে মৃত্যু আসবে না এবং আর তাকে কোনো কষ্ট হবে না এরপরে আল্লাহ নবী সাল্লামের সম্পর্কে ফাতে মারাজি আল্লাহ তালানহা উনি বললেন যে দেখুন আল্লাহ নবী সাহসাল্লাম অর্থাৎ আমার আব্বা উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ওনাকে ইখতিয়ার দিয়েছিলেন ওনাকে দুনিয়ায় থাকার এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের ওনাকে এখতিয়ার দিয়েছেন ওনাকে বলেছেন যে আপনি দুনিয়ায় আরও বেশি থাকতে চান নাকি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান তো আল্লাহ নবী সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকেই উনি প্রাধান্য দিয়েছেন তো ফাতেমা আল্লাহ তালাহা তিনি বললেন যে আজা বরাব্বান দা আল্লাহ পাক যখন ওনাকে ডেকেছেন সে ডাকের সাড়া দিয়েছেন এবং বলেছেন যে ওনার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক ওনাকে সবচেয়ে উঁচু জান্নাতের বালাখানা বিশেষ জান্নাত যে জান্নাতে আল্লাহ পাক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দান করবেন হে মুসলিম দর্শক মণ্ডলী এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলেই সর্ব অবস্থায় যদি কোনো ক্ষতি হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে আর যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে আল্লাহর সুক্রিয়া আদায়ের মাধ্যমে আমাদের ইমানের পরিপূর্ণ ইমানের পরিচয় দিতে হবে এর পরের যে হাদিসটি সে হাদিসটি এমন Abu Zaid Usama bin Zaid bin Haris আরাদি আল্লাহ তাল আনহু তিনি বলেন তিনি ছিলেন আল্লাহ নবী সাল্লামের অতি প্রিয় মুক্তকৃত একজন গোলাম ছিলেন তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লামের কোনো একটি ওনার মেয়ে আল্লাহ নবী সাল্লামের নিকটে খবর পাঠিয়ে দিলেন যে আমার যে ছেলে আছে এই ছেলেটা মৃত্যু মৃত্যুসজ্জায় অবস্থায় তার কাছে মৃত্যু চলে এসেছে ফাশহাদ না হে আব্বাজান আপনি আমার কাছে একটু আসুন আরসালা ইউকরি উসালাম তো আল্লাহ নবী সাল্লাম তার কাছে খবর পাঠিয়ে দিলেন এবং তাকে বললেন যে তুমি যে আমার মেয়েটাকে আমার পক্ষ থেকে সালাম দাও এবং ওয়াকুল এবং তাকে বলো ইন্নাল্লাহ মা আখাদা ওয়ালাহু মা আতা যা নিয়েছেন সেটাও আল্লাহর এবং যা দিবেন সেটাও আল্লাহর অর্থাৎ দুনিয়ায় যদি আল্লাহ পাক দুনিয়ায় কারো কাছ থেকে কিছু নিয়ে যায় তাকে মনে করতে হবে এটা আল্লাহরই জিনিস আল্লাহ নিয়ে গেছেন দিলে মনে করতে হবে এটা আল্লাহরই আল্লাহ দিয়েছে ওয়াকুল্লু ইন ইন্দাহু বি আজালি মুসাম্মা এবং প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে রেখেছে ওই সময় অনুপাতে আল্লাহ পাক কাউকে মৃত্যু দিবে আর আবার কাউকে দুনিয়ায় জন্মগ্রহণ করাবেন উনি বলছেন যে ফালি তাসবির ওয়ালি তাহতাসিব বিধাই ঠিক আছে সন্তানের কাছে যদি মৃত্যু চলে আসে মৃত্যু শয্যায় অবস্থা উনি বলছেন যে তার যদি মৃত্যু হয়েও যায় তাহলে তোমার কাজ হবে তুমি যেন সে যেন ধৈর্য ধারণ করে এবং এর বিনিময়ে যেন আল্লাহর কাছে সবাবের আশা করে এরপরে আল্লাহ নবী সাল্লামের ওই মেয়েটি কসম খেয়ে আল্লাহ নবী সাল্লামকে আবার আর একটি খবর পাঠিয়ে দিয়েছেন যেন উনি অবশ্যই অবশ্যই যেন ওনার এই ছেলের নিকটে উপস্থিত হন বলছেন এরপরে আল্লাহ নবী সাল্লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন এবং ওনার সাথে যে ছিলেন সাহাবা একরাম সাদ বিন উবাদা ছিলেন মাজ বিন জবাল ছিলেন এবং উবাই ইবনে কাব এবং জেদ বিন সাবেদ ওয়া রিজা আলুন রদি আল্লাহ আনহুম আরও কিছু লোক ছিলেন আল্লাহ পাক সবার প্রতি রাজি হয়ে যাক রদি আল্লাহ আনহুম অনেকগুলি সাহাবা একরামকে নিয়ে আল্লাহ নবী সাল্লাম তাকে দেখতে গেলেন ফারুফিয়া ইলা রসুল্লাহ সাবি তখন ওই বাচ্চাকে উঠানো হলো উত্তোলন করা হলো ফাক আদা হুফি হেজরিহি আল্লাহ নবী সাল্লাম ওই বাচ্চাটিকে উনি কোলে বসিয়ে নিলেন ওয়ানাফ সুহু তাকা আকা তখন তার ওই বাচ্চাটির অবস্থা এমন ছিল যে তার যানটা চলে যায় এমন অবস্থা যান ওঠানামা করছে যান চলে যাবে এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাম তাকে কোলে নিয়েছেন ফাফাদা তাইনাহু আল্লাহ নবী সাল্লাম এই মৃত্যু সজ্জায় এই সন্তানকে দেখে ওনার চক্ষু থেকে অশ্রু ঝরা শুরু হয়ে গেল ফকাল সাত তখন সাদ রাজি আল্লাহ তিনি বললেন ইয়া আল্লাহ মাহাদা হে আল্লাহ নবী সাল্লাম এটা কি অর্থাৎ আল্লাহ নবী সাল্লামের চোখ থেকে যে অশ্রু ঝরছে উনি যে কান্না করছেন তো বলছেন আয় আল্লাহ নবী সাল্লাম এটা কি এটা কেন বললেন যে আল্লাহ নবী সাল্লাম মানুষদেরকে নিয়াহা অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে চিল্লা চিল্লা কাঁদা এটা শরীয়তে হারাম সম্মানিত দর্শক মণ্ডলী এই মুহূর্তে একটি বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তোহফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাদা সুফা আনা হুয়া তাআলা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যুগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে ওসামা বিন জাইদ বিন হারিফা রাজিয়াল্লাহ তালুর হাদিস বর্ণনা করছিলাম যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি এবং আরও বেশ কিছু সাহাবা ইকরামদেরকে নিয়ে ওই বাচ্চাকে দেখতে এমন সময় গিয়েছেন যখন সেই বাচ্চাটির যান চলে যাবে যানটা ওঠানামা করছে এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাম ওই বাচ্চাটি কোলে নিয়ে যখন তার এই মৃত্যুর শয্যায় অবশ্যই যখন তাকে দেখছেন তখন আল্লাহ নবী সাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই অবস্থা দেখে সাত রাজি আল্লাহ তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন মা হাজা হে নবী সাল্লাম আপনি কাঁদছেন আপনি মানুষদেরকে ধৈর্যের তালকিল দেন মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দেন আপনি কাঁদছেন আল্লাহ নবী সাল্লাম বলেন হে সাহাবি শুনে রাখো হাদিহি রহমাতুন জাহ আল্লাহু তালা ফি কুলুবে এবাদিহি কোনো ব্যক্তি যদি কাউকে কষ্ট অবস্থায় দেখে কোনো মৃত্যু ব্যক্তি যদি কেউ কাউকে দেখে তাহলে তার অন্তরে সেই মৃত্যু ব্যক্তি সম্পর্কে মায়া মহব্বত আসা এটা একটি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া যে রহমত এবং দয়া আল্লাহ তালা মমিনের অন্তরে দান করেছেন অন্য একটি রেওয়ায়তে আছে ফি কুলুবি মানসা আমিন এবাদিহি আল্লাহ তালা যেই বান্দাকে ইচ্ছা করেন ওই বান্দার অন্তরে আল্লাহ পাক দয়া এবং রহমত দান করেন হে মুসলিম ভাই আমরা জানি শরীয়তের বিধান অনুযায়ী কোনো মৃত ব্যক্তি যখন মারা যাবে তার ওয়ারিসেরা তিন দিনের বেশি ওই মৃত ব্যক্তির পক্ষতে কোনো শোক মানাতে পারবেন না এবং কান্নাকাটি করতে পারবেন না তবে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে চার মাস দশ দিন পর্যন্ত তাকে শোক মানাতে হয় সে মানাতে পারবে তাহলে আল্লাহ নবী সাল্লাম উনি এটাকে শোক মানায়ছেন তা নয় আর একটি জিনিস আমাদেরকে জানতে হবে সেটা হলো এই যে আল্লাহ নবী সাসান বলেছেন যে নিয়াহা কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি কেউ চিল্লা চিল্লা কাঁদে তাহলে শরীয়ত সেটাকে নিষেধ করেছে এবং এমন ব্যক্তির উপর আল্লাহ পাক লানত করেছেন তো আল্লাহ নবী সাহসালাম উনি চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছেন তো চোখ থেকে পানি পড়া এবং কাঁদা এটা শরীয়তে কোনো অন্যায় কাজ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি দয়া প্রত্যেকটি মানুষ মানুষকে ভালোবাসে আর মানুষ দুনিয়া থেকে চলে গেলে মৃত্যুবরণ করলে তার চোখ থেকে পানি ঝরা এটাই স্বাভাবিক আর এটা দয়া এটা শরীয়তে কোনো অন্যায় কিছু নাই সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসও আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে এবং সেই ধৈর্যের মাধ্যমে আমরা যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয় এরপরে যে হাদিসটি হাদিসটি অত্যন্ত লম্বা হাদিস হাদিসটি এমন সোহাইব রাজি আল্লাহ তালাহ তিনি বলেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন কানা মালিকুম মিম্মান কানা কাবলাকুম বলছে তোমাদের পূর্বে যে জাতি ছিল তাদের মধ্যে একজন বাদশাহ ছিল ওয়াকান লাহু সাহেরুন ওই বাদশার একজন জাদুঘর ছিল ফালাম্মা কাবিরা কল আলীল মালিক ওই জাদুঘরটি যখন বয়সপ্রাপ্ত হয়েছে বার্ধক্যে যখন পৌঁছে গিয়েছে বয়স যখন বেশি হয়ে গেছে তখন বাদশাকে বলল ইন্নি কদ কাবির তু ফাবাস ইলাইয়া গোলামান হে বাদশাহ আমি তো বয়স হয়ে গেছে এবং আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি বিধায় ফাবাস ইলাইয়া গোলামান আমার নিকটে একজন বাচ্চাকে আপনি পাঠান ও আল লিমুহু সেহার আমি ওই বাচ্চাকে আমার জাদুটি আমি শিখিয়ে দিব ফাবাস ইলাইহি গোলামান ইউ আল লিমুহু বাদশাহ একটি মেধাবী ছেলেকে সিলেক্ট করে তখন ওই বাচ্চাটাকে সে জাদুঘরের কাছে পাঠিয়ে দিলেন জাদু শিখার জন্য ওয়াকায়রাফি তারিকহি ইদা সালাকা রাহিবুন যখন সে তার বাড়ি থেকে সেই জাদুঘরের কাছে যখন যায় তখন পথে সে একজন এবাদতকারী আল্লাহর নেক আল্লাহর ওলির সঙ্গে তার সাক্ষাৎ হয় আল্লাহর খালিস বান্দা মোত্তাকি পরহেজগার বান্দার সঙ্গে তার সাক্ষাৎ হয় রাহিব মানে এবাদত গুজার বান্দা ফকাদা ইলাইহি ওয়াসামিয়া কালামাহু বাচ্চাটি তার কাছে একটু বসেছে বসার পরে সেই বুজুর্গর কথাটি সে শুনেছে ফা আজাবাহু ওই আল্লাহর বান্দার কথা শুনে ওই ওলির কথা শুনে তাকে ভালো লেগেছে ওয়াকানা ইদা আতা সাহের মার্রাবির রাহিব ওয়াকাদা ইলাইহি তখন যখনই সে ওই জাদুঘরের কাছে যায় তখন সে ওই এবাদতকারী বান্দার কাছে একটু কিছুক্ষণ বসে এবং তার কথা শোনে ফাইদা আতা সাহের দারাবাহু বলছেন যখন ওই বাচ্চাটি এই এবাদতকারী বান্দার কাছে বসার কারণে যখন জাদুঘরের কাছে যেতে দেরি হয় তখন জাদুঘর তাকে মারে এবং তাকে শাস্তি দেয় ফাশাকা দালিকা ইলা রাহেব ওই বাচ্চারই তখন ওই এবাদতকারী বান্দাকে আল্লাহর বান্দাকে নেক বান্দাকে যখন বলল ঘটনাটি হলো এই আমার আপনার কথা আমার ভালো লাগে কিন্তু আপনার কাছে আসার কারণে সেই জাদুঘরের কাছে যখন পুষতে দেরি হয়ে যায় তখন সে আমাকে শাস্তি দেয় বলছেন ইদা খাসিতা সাহের ফকুল হাবাসানি আহলি ও ইদা খাসিতা আহলাক ফকুল হাবাসানি আসাহের উনি বলছেন তোমাকে যখন জাদুঘর বলবে যে দেরি কেন হলো তখন তুমি বলবা যে বাড়ি থেকে বের হতে দের হয়েছে আর বাড়িতে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এখানে কেন দের হলো তখন তুমি বলবা যে জাদুঘরের কাছে দেরি হয়েছে ফাবাই নাহুমা হুয়া আলাহ আলিক এমনভাবে সে দৈনন্দিন তার রুটিন ছিল যে জাদুঘরের কাছে যেত কিন্তু পথে যাওয়ার সময় তার কাছ থেকে শুনত এবং আসার সময় তার কাছ থেকে এলেম অর্জন করত ইদ আতা আলা দাবাতিন আজিমাতিন হঠাৎ করে তিনি একদিন পথে হেঁটে যাচ্ছিলেন দেখলেন যে রাস্তায় বড় একটি আশ্চর্যকর একটা জানোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে কদ হাফাসাতিন নাসা বলছেন মানুষদেরকে সে রাস্তা বন্ধ করে রেখেছে একটি ভয়ানক জানোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটতে পারছে না ফকল ওই বাচ্চাটি বলল আলিয়া আলামু আসাহিরু আফদালু আমির রাহিব আফদাল তিনি সে মনে মনে মনস্থির করল যে আমি আজকে পরীক্ষা করে দেখব আমি আজকে যাচাই করে দেখব যে জাদুঘর সত্য নাকি এই এবাদত গুজার আল্লাহর এবাদতকারী বান্দা এর বাণী সত্য এটা আজকে প্রমাণ করার একটা সুযোগ আমি পেয়ে গেছি فأخذ حجرا فقال اللهم إن كان أمر الراهب أحب إليك من أمر الساحر فاقتل هذه الدابة حتى يمضي الناس সে একটি পাথর হাতে নিয়ে এই বলে নিক্ষেপ করলো যে আয় আল্লাহ যদি এই এবাদতকারী তোমার এই বান্দা যদি সত্য হয় তোমার কাছে প্রিয় হয় এই জাদুঘরের চাইতে তাহলে এই পাথরটি আমি এই পশুর উপর আমি নিক্ষেপ করলাম আল্লাহ তুমি একে হত্যা করে দাও যেন মানুষ সে রাস্তা দিয়ে অতিক্রম করতে পারে ফারমাহা ফাকাতালাহা ও মাদান্নাস আল্লাহ আকবার ওই বাচ্চাটি যখন সে পাথরে নিক্ষেপ করেছে সে পশুর উপর ওই পশুটি সেখানেই মারা গেছে এবং মানুষেরা সে রাস্তা থেকে অতিক্রম করা শুরু করেছে সম্মানিত দর্শক মণ্ডলী সেই বাচ্চাটি এটা প্রমাণ করতে সক্ষম হলো যে জাদুঘর তাকে আল্লাহ বেশি ভালোবাসেন নাকি আল্লাহর যে নেক বান্দা আছে আল্লাহর এবাদতকারী বান্দা আল্লাহ তাকে বেশি ভালোবাসে এই দুটা তার সামনে স্পষ্ট হয়ে গেল ফাতার রাহিব আখবারাহু সেই বাচ্চাটি এবাজতকারী বান্দার কাছে আসে আল্লাহর অলির কাছে এসে খবরটাটি বলল যে আজকে পথে এই ঘটনা ঘটে গেছে ফকাল আল্লাহর রাহিব তখন সে এবাজতকারী বান্দা তাকে বললেন আই বুনাই হে আমার বৎস হে আমার ছেলে আন্তাল ইয়ম আফজালুমিন্নি তুমি তো আজকে এমন একটি বড় কাজ করেছো যে কাজ আমার দ্বারাও সম্ভব না বড় উত্তম কাজ করেছো বড় একটি কাজ করেছো কদ বালাগামিন আমরিকা মা আরা আমি যা মনে করছি তুমি তো আল্লাহর অনেক নিকটে উনি পৌঁছে গিয়েছ এবং তুমি অনেক আগে চলে গেছো ওয়া ইন্নাকা সাতুবুলা তবে আমি আশঙ্কা বোধ করছি যে তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে ফা ইবতালাইতা ফালা তাদুল্লা আলাই বলছেন তোমাকে যদি পরীক্ষা করা হয় তাহলে তুমি যেন আমার কথা বাদশাকে না বলো ওয়াকান আল গোলাম ইউবরি উল আকমাহাওয়াল আবরাস আর গোলামটি ওই বালকটি কি করত যে জন্ম অন্ধ কোনো ব্যক্তি এবং কুষ্ঠরোগী ব্যক্তিকে সে হাত ফিরিয়ে দিত এবং সে আরোগ্য লাভ করত চোখ ভালো হয়ে যেত এবং কুষ্ঠরোগও ভালো হয়ে যেত বলছেন ফাসামিয়া জালি সুনলিল মালিক বাদশার একজন নিকটতম বন্ধু তখন সে যখন সে এই কথাটি শুনতে পেরেছে যে একজন বালক সে অন্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠরোগীকে ভালো করে দেয় কান কানাকাদ আমিয়া ওই ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল ফাতাহু বি হাদায়া কাসিরা অনেকগুলি হাদিয়া নিয়ে এসে তার কাছে উপস্থিত হলো ফকাল এবং বলল মা হা হুনা লাখা আজমাও ইন আন্তা সাফাইতানি বলছেন আমি সব কিছু হাদিয়ে নিয়ে আপনার কাছে একটি বড় উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা কি যে আমি জন্ম অন্ধ আমাকে আপনি শেফা দিয়ে দেন আমার অন্ধটাকে আপনি ভালো করে দেন ফকল ইন্নিলাশফি আহাদান বাচ্চাটি বলল যে হে ব্যক্তি শুনে রাখো লা আশফি আহাদান আমি কাউকে শেফা দিতে পারি না আমি কাউকে আরোগ্য করতে পারি না ইন্নামা ইয়শফিল্লাহ তাআলা শেফা দিবেন আল্লাহ ফাইন আমান বিল্লাহি দাউতুল্লাহ ফাশাফাকা তুমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার চোখকে ভালো করে দিবেন ফকল বলছেন আমানা বিল্লাহি তালা ওই ব্যক্তি তখন আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে আল্লাহ তাকে সাফা দান করেছেন ফা আতাল মালিক ফা জালাসে ইলাইহি কামা কান জিনিস সে যেভাবে বাদশার কাছে আসতো নিয়মিত চোখটি ভালো হওয়ার পর এরপর আবার বাদশার কাছে এসেছে তখন বাদশাহ তাকে বলল তোমার চোখটা কে ফিরে দিল বাদশার সেই বন্ধু বলল রব্বি আমার রব আমার চোখটাকে ফিরিয়ে দিয়েছে হে ওজির হে বন্ধু আওয়ালাকা রব্বন গাইরি আমি ছাড়া আর অন্য কোনো রব তোমার আছে নাকি বলছেন রব্বি ও রব্বু কাল্লা তিনি আমারও রব তোমারও রব সুবাহান আল্লাহ আহাদাহু তখন ওই ব্যক্তি বাদশাহ ওকে ধরল তখন তার এই সহপাঠীকে আজাব দেওয়া শাস্তি দেওয়া শুরু করলো যে আমি ছাড়া কোন রব আছে তুমি সেটা আমাকে বলো তোমাকে কে ভালো করেছে কিভাবে তুমি আরোগ্য লাভ করলে এটা আমাকে পরিপূর্ণ ঘটনা বলো তাকে যখন শাস্তি দেওয়া শুরু করেছে ফাজিয়া তখন সে বলে দিয়েছে হাত্তা দাল্লা আলা গোলামিন যে অমুক গোলাম অমুক ব্যক্তি অমুক শিশু সে আমাকে এই চোখটি ফিরিয়ে দিয়েছে ফাজি আবিল গোলাম সেই গোলামটাকে নিয়ে এসেছে ফকা আল্লাহুল মালিক বাদশাহ তখন তাকে বলল আই বুনাই কদ বালাগামিন সেহারিকামা তুবির উল আকমাহাওয়াল আবরাস হে বাচ্চা শুনে রাখো আমি জানতে পারলাম যে তুমি জন্ম অন্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করো ওয়াতাফাল আল তুমি এটা করো সেটা করো তুমি অনেক রোগকে ভালো করো ইন্নিলা আশফি আহাদান তখন সে বাচ্চা বলল হে বাচ্চা ইন্নিলা আশফি আহাদান আমি কাউকে ভালো করতে পারি না ইন্নামা আমার যিনি রাব আছেন উনি মানুষকে শেফা দেন উনি মানুষকে আরোগ্য করেন ফালাম রাহিব ওই বাচ্চার প্রতি নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল এমনকি ওই বাচ্চা ওই বুজুর্গ এবং আল্লাহর ওলির ঠিকানা বলতে বাধ্য হলো যখন তার সম্পর্কে বলে দিল যে আমি এই বিদ্যা এবং এই জ্ঞান এবং এই ইমান আমি অমুক এবাদতকারী বান্দার কাছ থেকে শিখেছি ফাজি আবির রাহিব ফাকিল আলাহু তখন ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পর ফাকির আলাহু তাকে বলা হয়েছে এর যে আন্দেরিক তুমি তোমার দিন থেকে ফিরে যাও ফা আবা সে অস্বীকার করেছে ফা দা বি মিনসারিন ফা ফা উদি আল মিনসারফি মাফরা কেরাসিহি বলছেন করাত নিয়ে এসো এই করাত নিয়ে এসে তার মাথার উপরে রেখে সমস্ত মাথাটি দুখুন্দিত করে দিয়েছে ফাসাক্কাহু হাত্তা অকাশে কাহু দুই ভাগে ভাগ করে দিয়েছে তার সমস্ত শরীরটাকে বাচ্চার যে বন্ধু ছিল তাকেও নিয়ে আসা হয়েছে তাকে বলেছে এরজি আন্দিন হিফা আবা তুমি তোমার দিন থেকে ফিরে যাও অন্যথায় তোমারও ওই অবস্থা হবে যে অবস্থা এই বুজুর্গর হলো এবং তার সাথে এই ব্যবহারই করা হলো এমনকি ওই বাচ্চাকে নিয়ে এসেছে সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসটি একটু লম্বা এবং দীর্ঘায়ু হাদিসের বাকি অংশ পরবর্তী দর্শে শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এই হাদিসের বিস্তারিত আলোচনা বাকি আলোচনা পরবর্তীতে দর্শে শোনার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই দর্শে হাদিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন ও আখিরুদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে একবার তো মসজিদ এসে জিকির করলো জমিনে ছড়িয়ে যাও ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো রসুল্লাহ সাল্লাম বললেন সর্বোত্তম জিকির হল আল্লাহ ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজা নাদবি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাসিম মাদানি দেখছেন টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে পিস টিভি বাংলায় the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأزكى التسليم وعلى آله وصحابته ومن دعا